অনুরাগে রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে অনুরাগে রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে অনুরাগে রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে আমাদের চোখে পেন সুর মাতা আমাদের চোখে প্রেম সুর বাঁকা ঈদের খুশি রাজ মেলেছে পাকা ঈদের খুশি রাজ মেলেছে পাকা অনুরাগে রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি তিথির ফুলে অনুরাগে রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি তিথির ফুলে আমাদের চোখে পেন সুরমাতা আমাদের চোখে পেন সুরমাতা ঈদের খুশি রাজ মেলেছে পাখা ঈদের খুশি রাজ মেলেছে পাখা সোনালি চরিন দিন আলো ধরানো দোলা দিল দোলা দিল মন ভরানো সোনালি আলো ধরানো দোলা দিল দোলা দিল মন ভরানো বুকে প্রেম মুখ মিঠে হাসিতে মাখা বুকে প্রেম মুখ মিঠে হাসিতে মাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা অনুরাগে রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি পিঠি ফুলে অনুরাগে রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি পিঠি ফুলে আমাদের চোখে প্রেম সুরমাতা আমাদের চোখে প্রেম সুরমাতা ঈদের মেলেছে পাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা আজ মহামিলনের চলেছে মিছিল ঈদ এলো প্রেমে ঝিলমিল আজ মহামিলনের চলেছে মিছিল ঈদ এলো প্রেমে ঝিলমিল ঈদ গা তুলেছি গড়ে প্রতি বুকে বুকে হাসির হাসনা হেনা প্রতিটি মুখে দীপিকা তুলেছি গড়ে প্রতি বুকে বুকে চাই চিরদিন এই স্মৃতি আঁকিয়া রাখা চিরদিন এই স্মৃতি আঁকিয়া রাখা ঈদের খুশি আর বেঁচে পাখা ঈদের খুশি আর মেলেছে পাখা অনুরাগে রঙিন গোলাপ ফুলে ফুলদানি সাজিয়েছি পিতির ফুলে অনুরাগে রঙিন গোলাপ ফুলে ফুলদানি ফুলে আমাদের চোখে প্রেম সুরমাতা আমাদের চোখে প্রেম খুশিয়ার মেলেছে পাখা ঈদের খুশিয়ার মেলেছে পাখা ঈদের খুশিয়ার মেলেছে পাখা ঈদের খুশিয়ার মেলেছে পাখা ঈদের খুশিয়ার মেলেছে পাখা